লাল সবুজ পতাকা কত স্বপ্ন তাতে আঁকা শান্তি সুখের আবেশ যে আমার বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন তাতে আঁকা শান্তি সুখের বেশ সে যে আমার বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন তাতে আঁকা শান্তি সুখেরা বেশ যে আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন তাতে আঁকা শান্তি সুখের বেশ সে যে আমার বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন তাতে আঁকা শান্তি সুখের বেশ সে যে আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ লাখো জীবনের বিনিময়ে পেয়েছি এ দেশ আমাদের বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধ করে করেছে স্বাধীন দেশ আমাদের বাংলাদেশ লাখো জীবনের আমাদের বাংলাদেশ ছাড়বো না কোনো গদ্দার খোদাদ্রোহী তাবেদার ছাড়বো না কোনো গদ্দার খোদাদ্রোহী দাবেদার সব করে নিঃশেষ জাগবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন আকা শান্তি সুখের আবেশ সে যে আমার বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন আকা শান্তি সুখের আবেশ সে যে আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ একতার বন্ধনে আমরাই গড়ব শান্তি সুখের আবেশ আমাদের বাংলাদেশ হিংসা বিদ্বেষ ভিন্নতা ভুলে এগিয়ে নেব স্বদেশ আমাদের বাংলাদেশ একতার বন্ধনে আমরাই গড়ব শান্তি সুখের আবেশ আমাদের বাংলাদেশ হিংসা বিদ্বেষ ভিন্নতা ভুলে এগিয়ে নেব স্বদেশ আমাদের বাংলাদেশ ছাড়ব না কোনো গাদ্দার খোদাদ্রোহী তাবেদার ছাড়ব না কোনো গাদ্দার খোদাদ্রোহী তাবেদার সব করে নিঃশেষ জাগবে বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন তাতে আকা শান্তি সুখের বেশ সে যে আমার বাংলাদেশ লাল সবুজ পতাকা কত স্বপ্ন তাতে আকা শান্তি সুখের বেশ সে যে আমার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ আলোড়ন চলো এগিয়ে যাই স্বপ্নময় আগামীর পথে